TV network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ইউল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলহি ও আসহাবি আজমাইন আম্মাবাদ সম্মানিত সুদীদর্শক পিসটি বাংলার বিশেষ আয়োজন সামষ্টিক আলোচনা বিজ্ঞ আলেমদের সমন্বয়ে আলোচনা আলেমদের মজলিস আর সেটি হচ্ছে মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার শীর্ষক আলোচনা এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বিকেন্দ্রিক কুসংস্কার আর তার মধ্যে অন্যতম হলো পণের বাড়িতে বিশাল করে অনুষ্ঠান করা আর অনুষ্ঠান করতে বরপক্ষ বাধ্য করা এটা কতখানি যৌক্তিক আর এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে যে সকল বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হয়ে নেব আমার ডান দিকে অবশ্য আছেন বিশিষ্ট আলমের ইন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এবং আমার বামে আছেন বিশিষ্ট আলমী দিন ইসলামী চিন্তাবিদ শেখ হাসান জামিল কাসিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলমী দিন ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত বাগ্মী শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদি আপনাদের সাথে রয়েছে আমি খুদে অকিঞ্চন হারুন হোসেন বলছিলাম যে এই বিবাহ কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজকে গ্রাস করে আছে অনুরূপ একটি কুসংস্কার হলো কনের বাড়িতে খাওয়া দাওয়ার বা ভুরিভোজনের আয়োজন আর সেটা বরের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেওয়া আমরা দুশো বরযাত্রী আসব তিনশো বরযাত্রী আসব আমাদেরকে অমুক শহরের অমুক কমিউনিটি সেন্টারে নিয়ে খাওয়াতে হবে যেন তেন জায়গায় নয় আমরা যেন তেন পরিবারের সন্তান নাকি এইভাবে যে চাপ দেওয়া হয় সেই চাপ দেওয়ার অধিকার কি ইসলাম তাকে দিয়েছে আমরা বিষয়গুলি শুনব প্রথমে এ বিষয়ে আলোচনা সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ আব্দুল জাকুল ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতাম আলা মাল্লা নাবি আবাদা আমরা বিবাহ সংক্রান্ত ব্যাপারে যেসব কুসংস্কার রয়েছে তা আপনাদের সামনে পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বিবাহকে লক্ষ্য করে যৌতুকের একটা রমরম ব্যবস্থা চলছে আর কি এবং এই বিবাহকে লক্ষ্য করে বরের পক্ষ থেকে কনের পিতার বাড়িতে একটা মানুষের ঢল যাওয়ার একটা ব্যবস্থা দেখা যাচ্ছে এবং মেয়ের পিতা কোথায় সেই বিবাহের অনুষ্ঠান করবে কি খাওয়ার ব্যবস্থা করবে কোন কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছে এটা বরের পক্ষ থেকে দেখছে এবং সেগুলো তারা মূল্যায়ন করছে এবং এইগুলি কনের পরিবারের কনের পিতার মান মর্যাদা রক্ষার একটা মাধ্যম হয়ে গেছে কনের পিতা এখন এমন একটা সমাজের কাছে ছেলের পিতার কাছে ছেলের পিতার আত্মীয় স্বজনের কাছে জিম্মি হয়ে গেছেন যে ওই সমতায় একটা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে না পারলে আমার মেয়ের ওপরে একটা তাদের পক্ষ থেকে চাপ আসবে নিন্দা আসবে আমার একটা বংশের নিন্দা হবে আমি নির্যাতিত এরকম একটা পর্যায়ে সবাই চলে এসেছেন অতএব আমরা এই বিষয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি দেখুন আসলেই মেয়ের পিতার বিবাহ উপলক্ষে কোনো খরচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে বোঝা যায় কি না আল্লাহ তালা এ ব্যাপারে কিছু বলছেন কি না আল্লাহ তালা বিবাহ করার ব্যাপারে একাধিক জায়গায় তিনি বলেছেন কোনো জায়গায় বলেছেন যে ফান কেহ হন্না বে ইদনে আহলে হিন্না তোমরা তাদেরকে বিবাহ করো তাদের গার্জেনের পিতার অভিভাবকের অনুমতি সাপেক্ষে এরপরে আল্লাহ তালা বলেছেন ও অতুহন্না হন্না তোমরা তাদেরকে তাদের মোহর প্রদান করো অন্যত বলেছেন জি তো এখানেও আল্লাহ তালা পুরুষকেই বললেন মোহরের প্রদানের বিষয়টি বিবাহ করার বিষয়টি বিবাহ করা উপলক্ষে যত কাজ করতে হবে যাওয়া আসা গাড়ি পাঠানো লেনদেন সব ছেলেকে করতে হবে এই কথা আল্লাহ বলছেন মানে তাকে এই পদক্ষেপ গ্রহণ করতে বলছেন আল্লাহ তালা বিবাহের পদক্ষেপ গ্রহণ করতে ছেলেকে বলছেন ছেলের পিতাকে সেই কারণেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইয়া মাসরা সাবাব মানিস্তাতা বাত ফালিয়া হে যুবক দল তোমরা যারা বিবাহ করতে চাচ্ছ তোমাদের যদি সামর্থ্য থাকে আর্থিক সামর্থ্য যেমন শারীরিক সামর্থ্য তেমন তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো আর্থিক এবং শারীরিক সামর্থ্য দুটোর সমন্বয় হলে বিবাহ করবে যদি দেখা যায় যে আর্থিক সামর্থ্য নেই শারীরিক সামর্থ্য আছে আল্লাহ বোঝেন সেজন্য সেম থাকে এরপরেও রসুল সাল্লা সাল্লাম তাকে বিবাহের অনুমতি দিলেন না তার সামর্থ্য না এজন্য তার সামর্থ্য না এজন্য তাকে বিবাহের অনুমতি দিলেন না তাকে শ্যাম পালনের জন্য আদেশ করলেন আদেশবাচক শব্দ এই শব্দ প্রমাণ করে যে ছেলে বা ছেলের পিতের আর্থিক বিষয়টি মেয়ের পিতার কাছে পেশ করাই না যায় যে একটা হারাম কাজ যেটা হবে যৌতুকের মাধ্যম ধন্যবাদ আপনাকে কোনো প্রশ্নে আসে না এই সুযোগ গ্রহণ শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে আসতেছি এই যে প্রথাটা যেটা আপনার কমিটি বাড়া করতে হবে এবং সেটি দেখা যাচ্ছে যে এমন বাড়া যে পঞ্চাশ হাজার এক লাখ টাকায় বাড়া করতে হবে খাওয়া দাওয়ার নামে আরও দুই তিন লাখ টাকা খরচ করতে হবে আমরা দুইশো তিনশো বরযাত্রী আসবো ডাকডুল পিটে এই ধরনের অনুষ্ঠান ইসলামকে কিভাবে সমর্থন করে আল্লাহ কোরআন কেরমে কি বলছেন আন মিনকুম তোমরা একে অপরের সম্পদ বাতিলভাবে ভক্ষণ করো না পরস্পরের সম্মতি এবং বাণিজ্য আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বলছেন ইল্লা আম তিবে কলবিহি তার সন্তুষ্টি মেয়ের পিতা যদি বলেন ভাইরা বিবাহটা আমার ওখানে হবে আপনারা পাঁচজন আসবেন ইনশাআল্লাহ আমি যা পারি ডাল ভাত খাওয়াবো খুশি মনে যেটা খাওয়াবেন ওইটা শুধু বৈধ এছাড়া তাকে চেপে খাওয়া তার খাওয়ার মেনু বলে দেওয়া আমাকে রূপচান্দা দিতে হবে আমাকে এই আইটেম দিতে হবে এতগুলো মানুষ আমরা যাব এগুলো সবই নিঃসন্দেহে চাঁদাবাজি এবং অবৈধ ভক্ষণ এটা মানে বিবাহের নামে আরেকটা ডাকাতি ডাকাতি আরেকটা ডাকাতি আমরা আমাদের পিতারা সমাজের কাছে জিম্মি হয়ে যান আমরা নিজেদের মুসলমান দাবি করি কিন্তু তারপরেও আমরা শরীয়তের এই মহাবিধান লঙ্ঘন করি যে মেয়ের পিতার উপরে কোনো খরচে জিম্মাদারি নেই তিনি শখ করে খুশি আমরা হ্যাঁ তিনি শখ করে খুশি মনে যদি কিছু খাওয়াতে চান যে ঠিক আছে বিবাহ তিনি যদি বলেন না কেউ যাবে না শুধু পাত্র আসবে দুজন সাক্ষী আসবে আমার মেয়ে তুলে দেবো সেটাই সেটাই মেনে নেওয়া বাধ্য যদি তিনি বলেন ঠিক আছে আপনারা আসেন পাঁচ দশজন আমাদের সমাজ কি যখন বরযাত্রী আমরা একটা জিনিস লক্ষ্য করি আমাদের সমাজে দুটো খানা ফ্রি একটা মৃত্যুর পরে খানা আর একটা পদযাত্রী খানা বউ ভাত কিন্তু ফিরি না বউ ভাতে কিন্তু হাদিয়ে আনতে হয় আমাদের সামাজিক কুসংস্কারের অংশ হিসেবে কিন্তু বরযাত্রী যেতে কিছু নিয়ে যেতে হয় না এই জন্য বরযাত্রী যদি পাত্রপক্ষ বলে একশো জড়ো হয় দুইশো কারণ ফিরি খাওয়া আর আর ফিরি খাওয়া মানে খাওয়া এর ভিতরে এখানে বিষয় আছে ছেলের পিতা বলে যে আমার ছেলের অনেক বন্ধু বান্ধব আছে আমার পরিবার অনেক বড় দুশো জনের কম হবে না আল্লাহ আকবর আল্লাহ রসুল আসলাম বলছেন আউলেম ছেলেকে বলছেন তোমার যদি পরিবার বড় হয় তোমার অনেক আত্মীয় সন্তানদের অলিমা করে তুমি খাও তুমি পরিবার ব্যবস্থা আল্লাহ আল্লাহ রসুল করে দিয়েছে এটা এটা পাত্রের দায়িত্ব তুমি ডাকাতি করে মেয়ের পিতাকে জিম্মি করে তার বাড়ি যে খাওয়াই নিয়ে আসবে তোমার বন্ধু বান্ধব এই অধিকার তো আল্লাহ তালা দেননি এবং দেখা যায় এমনও দেখা যাচ্ছে যে এমনভাবে সামাজিকভাবে এটা বেদি হয়ে গেছে যেখানে দুইশো কথা বলে সেখানে মেয়ের বাপ বাধ্য হয়ে সেখানে আড়াইশো সিট বরাদ্দ করে না জানি যদি চাপ লাগে বা তিনশো বরাদ্দ যাবে কারণ ফ্রি এটা একটা সামাজিক ডাকাতি সামাজিক চাঁদাবাজি এবং এটা নিঃসন্দেহে হারাম মেয়ের বাবা খুশি মনে যে কয়জনে মেহমানদারি করতে চান সেটা ভিন্ন কথা তুইবে নফসিহি আন্তরিকতার সাথে যাদেরকে খাওয়াতে চান তারা বাড়িতে যেতে পারে কিন্তু বিবাহের খরচ অলিমার খরচ অলিমা তো পাত্র করবে বিবাহ অনুষ্ঠানের খরচ যেটা শেখ বলেছেন সব খরচের দায়ভার পাত্রপক্ষের পাত্রপক্ষের এখানে কোনো খরচ নেই ধন্যবাদ আপনাকে একটা জিনিস আমি শেখ হাসান জামিলের কাছে যাচ্ছি সেটা হলো এই যে অনেকে মনে করে আমার টাকা আছে আমি খরচ করলাম টাকা থাকলেই কি সেই রকম ধুমধাম করে অবৈধ কাজ করবে ইসলামের যত বিধান আছে জি সমস্ত বিধানগুলোর মধ্যে কিছু আছে ব্যক্তিগত আপনাকে হুকুম করে ইসলাম কিছু সামাজিক বিধান আছে এই সামাজিক বিধানগুলো আমরা মূলে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে পরিবেশ নষ্ট করতে পারবা না আজকে যাদের সামর্থ্য আছে তাদের ওই দেখা দেখি আশেপাশের সমাজ কিন্তু এর মধ্যে জড়িত হতে বাধ্য হচ্ছে দেখা দেখি এটাই তো সমাজ আরেকজন করছে আমি কেন করব না এটাই কিন্তু না করলে তাকে হেয় প্রতিপন্ন হ্যাঁ, করা হচ্ছে তুচ্ছ করে দেওয়া হচ্ছে অসামাজিক বলে আখ্যায়িত করা হচ্ছে তাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে উৎসারণা করা হচ্ছে খরচ করতে পারবো একটু শেখ আপনারা তো জুলুমের কথা বলছেন ডাকাতির কথা বলছেন এই ডাকাতির ক্ষেত্রটা একটু আপনি চিন্তা করুন যে দেখুন আমরা গায়ে হলুদের সময় একরকম ডাকাতি হয় সেখানে একটা খরচের ব্যাপার আসে মেয়েকে দেখার নাম একরকম ডাকাতি হয় আর এই ডাকাতিগুলোর পেরেশানি মেয়ের বাবারা কিভাবে ভোগ করে আপনি একটু পেছন থেকে চিন্তা করুন আমরা গ্রামেও দেখেছি মেয়ে হলে বাবা মেয়ের নামে একটা গাছ লাগায় তার চিন্তাটা কখন থেকে শুরু হয় এই মেয়েকে আমার বিয়ে দিতে হবে গাছ বড় হবে মেয়ে বড় হবে গাছ বিক্রি করে মেয়েকে বিয়ে দিবে মেয়ের নামে যারা একটু শহরে ডিপিএস খুলছে ওর নাম দিয়েছে ডিপিএস যারা মেয়ে একটু শহরে তারা ডিপিএস করে তার নামে ফিক্সড ডিপোজিট করে কেন করে এগুলো যে তাকে বিয়ে দিতে হবে তার পেরেশানিটা তার চিন্তাটা কখন থেকে এই যে মানসিক যন্ত্রণা তাকে দেওয়া হচ্ছে এর জন্য কারা দায়ী এই সমাজ দায়ী এবং এই সমাজকে যারা সমাজ সমাজ বলে যারা এটাকে আরও জীবিত করছেন সহযোগিতা করছেন এই সব জুলুমের দায়ভার এই সমস্ত সমাজকে বহন করতে হবে আল্লাহ তালা হেফাজত করেন এই সমস্ত জুলুমের কারণে এই সমস্ত বিবাহের সহজ আমরা নিজেরা যখন স্বাভাবিক গতিকে বাদ দেবেন অন্যদিকে এটা ফেটে বের সুতরাং বিবাহের মাধ্যমে পবিত্র জীবনের পথ যখন আপনি রুদ্ধ করবেন অপবিত্রতার দ্বার উন্মুক্ত হয়ে যাবে শয়তান সেখানে লালায়িত হবে সেটাই যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে শুধু দর্শক অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো আলোচনায় আশা করি ততক্ষণে কেউ দূরে যাবেন না ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত সুদী দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি জি শেখ আব্দুল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি অনেক কথা বলেছিলেন তার এ কথাটা বলেছিলেন যে ইন্নকম আখাস্ত মোহন্না বে কালিমাতিল্লাহ তোমরা আল্লাহ তালার কথা অনুযায়ী তাদেরকে গ্রহণ করছো আলাইকুম রিজকহন্না ও হন্না তোমাদের উপরে জরুরিভাবে রয়েছে তাদের খরচের দায়িত্ব তাদের পরনের দায়িত্ব বোখারি মুসলিম আর আগেও আপনাদের সামনে বেশ কিছু প্রমাণ পেশ করেছি এই প্রমাণ পেশ করার পরে এখন আপনাদের সামনে বলতে চাচ্ছি দেখুন আমরা এই ব্যাপারে যথাযথ তদন্ত চালিয়েছি তাতে মেয়ের পিতার দু এক পয়সা খরচ হবে বিবাহকে উপলক্ষ করে এটা আমরা দেখতে পাই না জি জি জি অতএব আপনারা প্রথম এই বাক্যটা মেনে নেন যে মেয়ের পিতার বিবাহ উপলক্ষে যত খরচ আছে সবের নাম যৌতুক সবই হারাম এরপরে আপনাকে আমরা ধারাবাহিকভাবে পেশ করতে পারি যে বিবাহের পূর্বে যে টাকা চুক্তি করেছেন সেটা যৌতুক একশো জন পুরুষ যাবে পাঁচশো জন পুরুষ যাবে তার খাওয়ার ব্যবস্থা করতে হবে এটা যৌতুক হারাম কোনো কোনো এলাকা ভিত্তিক বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন নারী যাবে সব নগ্ন অর্ধনগ্ন নারী সেখানে ভিড় জমাবে এইটা হারাম তারপর আপনার ওই কমিউনিটি সেন্টার ভাড়া নিতে হবে এইটা হারাম তারপরে ওই যেখানে বিবাহ বৈঠকে বসেছে সে গ্রামের লোককে কিছু বিবাহের খরচ দিতে হবে মেয়ের পিতাকে সেইটা হারাম সেই বরের সাথে যারা বসেছিল বৈঠকে তাকে কাপড় দিতে হবে এটাও হারাম কত যে হারাম জড়িয়া আছে এলাকা ভিত্তিক জুলুম নির্যাতন বর্তমান সমাজের কিছু উদার বরপক্ষের কথাও আমি বলতে চাই যারা তথাকথিত উদারতা প্রকাশ করেন সেটা হচ্ছে অনেক মেয়ের অভিভাবক দরিদ্র হওয়ার কারণে তারা যখন অক্ষমতা প্রকাশ করেন তখন ছেলে এবং ছেলের অভিভাবকরা বলে একটা কাজ করি বেয়াই আমরা যৌথভাবে কাজটা করে নিই এই যে যৌথভাবে করার নামে আরেকটা ধোকা মনে হচ্ছে যেন মেয়েকে বাঁচাইয়া দিল জি জি শেখ আপনার সাথে একটু আপনি আরেকটা এ ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে থাকে যে ঠিক আছে আমরা যৌতুক কিছু নিব না কিন্তু আমার তিনশো মানুষকে খাইয়ে দেবেন ওটা একটা বিষয় আমি আরেকটা আরেকটা সুন্দর দয়া দেখাইলো যে যৌতুক নেবো না কিছু নেবো না কোনো দাবি দেওয়া কিচ্ছু নাই আমার তিনশো মানুষই খেয়ে আরেকটা প্রতারণা যেটা করা হয় এবং মেয়ের অভিভাবকদেরকে কতভাবে খাটো করা হচ্ছে কতভাবে মানসিক অত্যাচার তাদের উপর করা হয় বলা হয় ছেলের পক্ষ থেকে ঠিক আছে আপনারা যখন অক্ষক আমরা খরচটা দিয়ে দিব তাও সমাজের কাছে আমরা নাক চুল কাটতে পারবো না এই যে সমাজের কাছে নাক চুল কাটতে পারবো না বলে তাদেরকে খরচ দেয় এখানে দুইটা বিষয় এক হচ্ছে সমাজকে আপনি উস্কি দিচ্ছেন এই সমাজ সমাজ করে আপনি সমাজকে অবৈধ কাজকে আপনি সহযোগিতা দিচ্ছেন এটা হচ্ছে এক সাইড যদি খরচটা পুরোপুরি দিয়ে দেন আরেকটা সাইড যেটা খরচ দিলাম আমি দেওয়ার পর দিলাম পঞ্চাশ জনের খরচ দেওয়ার পর তাকে বললাম যে খরচ তো দিয়ে দিলাম আমরা তিনশো লোক আসতেছি এটা আরেকটা প্রতারণা তিন নম্বরে এটার সাথে জড়িত হলো যে আজীবন এই মেয়েটাকে একটি হ্যাঁ, মানে সারা জীবন সে বহন থেকে বেরোতে হলে একটাই উপায় এই অনুষ্ঠানটা আমাদের বন্ধ বন্ধ করতে হবে আচ্ছা এটা আমি আমার সাথে যুক্ত করছি অসুবিধা কি কিছু সামাজিকতা রক্ষা করা যাবে না এখন আমার মেয়ের সাথে আমি মেয়েকে বের করে দেবো তো অন্তত একশো খান শাড়ি না দিয়ে দিলে কেমন করে হয় একখান শাড়ি দিলাম পঞ্চাশটা ছায়া দিলাম পঞ্চাশটা ব্লাউজ দিলাম আরো কিছু কাপড় চোপড় দিয়ে হ্যাঁ, এবং ছেলের যারা আত্মীয় আছে মনে করে না আমার ব্যয় আছে ব্যয়ন আছে এদেরকে একটু কাপড় চোপড় না দিলে কেমন হয় এটা আপনি কিভাবে কেমন হয় কেন ভাবছি এটাই কুসংস্কার মানে জি না তার মানে আরো সমস্যা লেগে আছে যে মেয়ের পিতে ভাবছেন যে এইসব আমাকে দেওয়া লাগবে আর একটা চাপ আছে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ছেলের পক্ষ থেকে বলা হয় ছেলের পিতে বলেন ছেলের মাতা বলেন যে আপনার মেয়েকে এত গয়না দিতে হবে এত গয়না দিতে হবে ঠিক আছে আপনি আমাকে কম দেন আমার ছেলেকে কম দেন কিন্তু এত গয়না দিতে হবে এত গয়না দিতে হবে এত কাপড় দিতে হবে এই কথাটাও যৌতুক যে এমনটা ব্যাপার আছে আমাদের সমাজে যেটা হলো যে আমার মেয়েকে ওই যে বলছে যে মেয়েকে স্বর্ণ দেন আপনি আমাকে কিছু দেওয়ার দরকার নেই আমার ছেলে কিছু দেওয়ার দরকার মেয়েকে স্বর্ণ দেন দেখা যাচ্ছে যে মেয়েকে স্বর্ণ আদায় করে নিয়ে এক সময় এই শ্বশুরি বা এই শাশুড়ি অথবা এই জামাই চাপ দিচ্ছে যে তোমার কাছে কত স্বর্ণ আছে দাও এটা বিক্রি করে বিক্রি করবে খেয়ে নিচ্ছে হজম করে নিচ্ছে তাহলে মেয়ের নাম করে বাবার পকেট চিন্তাই নয় এখানে আরো একটা জরুরি বিষয় আছে পিতা খুশি মনে এখানে সবচেয়ে বড় জিনিস হলো পিতার তুইবে নফস পিতা তার মেয়েকে হাদিয়া দিতে পারেন এখানে মূল সমস্যাটা হয়েছে প্রচুর ভারতীয় সমাজে নারীরা কিছু পায় না এই জন্য ভারতীয় সমাজে যৌতুক ছিল যে বিয়ের সময় যা পরো মেয়ের বাবার কাছে নব বাবা মারা গেলে তার কিছু পাবা না আর ইসলামের বিষয় হলো জীবদ্দশায় ছেলে মেয়ে সবাইকে সমানভাবে হাদিয়া দিয়ে যত্ন করে পালন করে মৃত্যুর পরে শরিয়া সম্মত তার অধিকার পাবে অধিকার পাবে এই জন্য আমরা প্রচলিত ভারতীয় চেতনা আর ইসলামী চেতনা গোলমাল করে একটা কঠিন জুলুম মানে হারাম তো অনেক রকম আছে মদ পান করা হারাম আর অন্যের দ্রব্য জোর করে নিয়ে আর একটা হারাম বিবাহে পিতা তার মেয়েকে হাদিয়া দিতে পারেন খুশি হয়ে এটার পরিমাণ নির্ধারণ করে দেওয়া এটা এই জিনিস দিতে হবে বলা এগুলো তো মূলতই জুলুম করে তার কাছে চাঁদাবাজি আদায় করে নেওয়া আর পরবর্তী যে মেয়ের কাছে কেড়ে নিয়ে এটা তো আরেকটা জুলুম জি জি জি আচ্ছা শেখ আপনার কাছে যে বলছিলাম যে এই বা হাসান জামিন সাহেব আপনার এই বলুন বিষয়টা যেই বলবেন এই যে মানে বিভিন্ন প্রকার এই মৌসুমে মৌসুমে এই শাড়ি গহনা এটা ওটা ঈদের সময় শাড়ি দিতে হবে এই যে রেওয়াজগুলি আছে এগুলি যৌতুক মূলত লক্ষ্য করে যা হয় সেটাই যেমন একটা অঞ্চলে আছে যে রমাদানের প্রথম ইফতারটা জামাই করবে শাশুড়ির বা শ্বশুর বাড়ির ইফতার দিয়ে সেজন্য জামাইয়ের জন্য স্পেশাল ইফতার পাঠাতে হয় প্রথম দিন এই ইফতারের নামে কয়েক হাজার টাকা খরচ করে এটা একটা জুলুম আবার একটা বড় ধরনের ইফতারি রেডি করে পাঠাইতে হয় আরেকটা অন্তত ঈদের আগেও না হলেও ঈদের দিন এটাও কোনো কোনো জায়গায় যে এটাও কুসংস্কার আর আরেকটা আছে কোনো কোনো জায়গায় যে মেয়ে বিয়ে দিয়েছে এমন ঠেকা যে সকলকে কাপড় তো দিতে হবে পাশাপাশি ঈদুল আজহা আসলে একটা করে ছাগল দিতে হবে আচ্ছা। আগে ওইটা মেয়ের বাড়িতে পাঠাই দিতে হবে যেন মেয়ের বাপ বাধ্য পাঠাইয়া দিতে যে ছাগলটা পাঠাই দেবে এটা না দিলে আমাদের এই উপমহাদেশের মুসলিম সমাজে আমরা প্রাচীন ভারতীয় যে বিষয়টা মেয়ে তো বাবার কিছুই পাই না কাজেই যেভাবে পারো কৌশলে তার কাছ থেকে উপলক্ষে নিয়ে নাও এই জুলুম চাঁদাবাজি সবচেয়ে দুর্ভাগ্যজনক চাঁদাবাজি হলো যে আমাদের সমাজে যুবকেরা চাঁদাবাজি করে যে ঈদের উপলক্ষে পার্টি ছেলে পেলে নিয়ে চলি আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে এটা অপরিচিত ছেলে অপরিচিত ব্যবসায়ী বা মানুষের কাছে চাঁদাবাজি করে আর আমরা দুর্ভাগ্যজনকভাবে যাদের সাথে আত্মীয়তা করছি তাদের কাছ থেকে কি নোংরা ভাবে চাঁদাবাজি করছি বলতে পারি নীরব চাঁদাবাজি নীরব না নিকৃষ্টতম চাঁদাবাজি মানে, হ্যাঁ, আমরা নীরব কল্পনা ওই যে নিকৃষ্ট নিষ্ঠুর নিষ্ঠুরতম চাঁদাবাজি নিষ্ঠুর কারণ সে আত্মীয়তার বন্ধনটাকে মূল্য দেয়নি সে অর্থের মূল্য দিয়েছে অর্থের গোলাম শর্তের গুলাম প্রকৃতপক্ষে সে আত্মীয়তাকে ভিন্ন একটা বিষয় এখানে আসা দরকার সেটা হচ্ছে আজকের নারীবাদী সমাজ যে নারীবাদী তথাকথিত তারা যে ইসলামের প্রতিপক্ষ আসলে নারীর পক্ষ নয় স্পষ্ট প্রমাণ কারণ হচ্ছে এই সব ব্যাপারে তারা একদম নিশ্চুপ কোনো কথা বলছে না ইসলামের বিধানগুলোকেই তারা মোকাবেলা করছে তার মানিটা হচ্ছে আসলে তারা নারীর পক্ষে নয় তারা ইসলামের বিপক্ষে বাস্তবতা বিচার করতে গেলে আমরা একটা কথা বলি এখানে যে আরো একটু গুরুত্বপূর্ণ কথা যেটা এক পর্যায়ে আপনি উঠিয়েছিলেন সেটা হচ্ছে এই যে মেয়ের পিতে মেয়েকে তার সময়ে কোনো কিছু দিতে পারে উপঢকন হোক বা কিছু হোক যেমন বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন লাউগ্নি আনকে ইয়ামাল কেয়ামা বিচারের মাঠে ফাতেমা আমি তোমার কিছুই করতে পারবো না সালিনী মা শেতে মিন মালি তুমি আমার অর্থ সম্পদ থেকে কিছু চাইলে আমি তোমাকে দিতে পারি তো অত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মেয়ের পিতা তার সাংসারিক সুবিধায় কোনো সময় দিতে পারে তুমি এই জিনিসটা নিয়ে যাও সেটা মেয়ের চাহিদা অনুযায়ী সেটা হ্যাঁ, তুমি চাও প্রয়োজন হয় আমরা কিন্তু চাওয়াইবো হ্যাঁ, আপনি যদি বলেন মেয়ে চাইতে পারে তাহলে আমরা চাইব মেয়েকে দিয়ে বাধ্য তোমাকে এনে দিতে হবে সম্পদ বলে সম্মানিত দর্শক মন্ডলীকে বলতে চাচ্ছি যে মেয়ের পিতার পক্ষ থেকে এটা হাদিয়া লেনদেন থাকবে বা সাংসারিক সুবিধা যেটা বলে যে মেয়ের জন্য একটা বালিশ একটা এটা প্রাচীন যুগের সাহাবাহিক কিন্তু সুজি বিষয় দৈনন্দিন ব্যবহারের জন্য মেয়েকে হাদিয়া দেওয়া কিন্তু সুন্নতের ভিতরে কিন্তু এখন মেয়ের পেটে বাচ্চা এসেছে জি শেখ আমাদের হাতে সময় নেই মানে সময় সময় মানে বলছে আমাদের আর কথা বলতে শুধু দর্শক এই যে কনের বাড়িতে অনুষ্ঠান এটি সম্পূর্ণরূপে জুলুম অন্যায় কনের বাড়িতে এই বিভিন্ন রকম দাবি দাওয়া আদায় করা সুকৌশলে দাবি দাওয়া আদায় করা সবটাই হলো যৌতুকের অন্তর্ভুক্ত এবং সর্বভূতভাবে এটি হারাম এটি কুসংস্কার এ অন্যায় থেকে আমাদেরকে বিরত হতে হবে এবং সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে সমাজ এই কুসংস্কারে জড়িয়ে না পড়ে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five H sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান